বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় আমি তোমায় নিয়ে যাই গান বানিয়ে আমি তোমায় নিয়ে যাই গান বানিয়ে সুরে সুরে ডাকি তোমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় দূর নীলিমা পাখি উড়ে যায় তোমার নামে গান গেয়ে যায় দূর নীলিমায় পাখি উড়ে যায় তোমার নামে গান গে যায় দূর নীলিমায় পাখি উড়ে যায় তোমার নামে গান গে যায় আমি অবাক হয়ে শুধু থাকি চেয়ে আমি অবাক হয়ে শুধু থাকি চেয়ে মন ছোট সুরের মায়া বারে বারে মনে পড়ে ও তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় আমি মাই নিয়ে যাই গান বানিয়ে আমি মাই নিয়ে যাই গান বানিয়ে সুরে সুরে ডাকি তোমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমার আমি তোমায় নিয়ে যাই গান বানিয়ে আমি তোমায় নিয়ে যাই গান বানিয়ে সুরে সুরে ডাকি তোমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় চাঁদছে তারা পাগল পারা তোমার দয়ায় বহে ঝরে না ধারা চাঁদছে তারা পাগল পারা তোমার দয়ায় বহে ঝরে না ধারা চাঁদছে তারা পাগল পারা তোমার দয়ায় বহে ঝরে না ধারা তুমি সৃষ্টিকারী এই দুনিয়াদারি তুমি সৃষ্টিকারী এই দুনিয়াদারি সব চলে তব ইশারায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় আমি মাই নিয়ে যাই গান বানিয়ে আমি মাই নিয়ে যাই গান বানিয়ে সুরে সুরে ডাকি তোমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায় বারে বারে মনে পড়ে ও গো তোমায় দেখা দাও সারা দাও প্রভু আমায়